আসন্না ট্রাস্ট সুন্নাতে ভাষিত জীবনের জন্য এই রসুল্লাহ সাল্লাম একটা কিশোর অল্প বয়সে আট নয় বছরের কিশোর রসুল্লাহ সাল্লাম নিজের চাচাতো ভাই আপন চাচাতো ভাই আবদুল্লেবনা আব্বাস আবদুল্লেবনা আব্বাস রাজি আল্লাহ আনহু উটের পিঠে রসুল্লাহ সাল্লামের পিছনে বসেছেন রসুলাম এই সুযোগে তার ভাইকে রসুলাম অনেক বয়স প্রায় তিপ্পান্ন হয়ে গেছে এই প্রায় ষাট হয়ে হয়ে গেছে ষাটের বেশি হয়ে গেছে বিদায় হজের ওই দিকে আর এর বয়স আট নয় দশ রসুলাম শেখাচ্ছেন কি শেখাচ্ছেন ইয়া গোলাম খেলে মাত শোনো বালক তোমাকে কিছু কথা শেখাবো এগুলো মনে রাখবে শোনো বাবা জীবন সামনে অনেক লম্বা তুমি আল্লাহকে হেফাজত করবে তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি আল্লাহকে হেফাজত করবে বিপদে আপদে সব সময় আল্লাহকে তোমার সাথে পাবে সব শিক্ষার মূল হলো এই জায়গা আর সব গলতের মূল আমাদের দেশে এইখানে রসল্লাহ সেই জীবনের শুরু দিনের দাওয়াত করছিলেন এইটা দিয়ে আর শেষ জীবনে সব হয়ে গেছে ছোট্ট শিশু কিশোর তাকেও প্রথমে এইটা শেখাচ্ছেন কারণ আমরা ছেলে মেয়েদের আসল যেটা শেখাতে হবে সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক কথা বোঝেননি আমরা অনেক কিছু শেখাই দিন শেখাই না দিনও শেখাই না আমাদের রোজা শেখাই তাওহিদ শেখাই না ভরসা হবে একমাত্র কার উপরে বিপদ কে দেন বিপদ কে কাটান আল্লাহ রসুল সালাম বলছেন ইদা সাল তাফাস আলিল্লাহ যদি কিছু চাওয়ার দরকার হয় শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে যদি সাহায্য চাইতে হয় শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে কার কাছে চাইতে হবে আমরা কার কাছে চাই মিশে কথা বলবেন না মেম্বারের কাছে চান এটা এক ধরনের চাওয়া আরো খারাপ চান আল্লাহর কাছে যেটা চাওয়া সেটা অফিস সাহেবের কাছে হুজুর কাছে চান ঠিক না কবরে যে মাজারে যে দরগায় যে আল্লাহ তো কবরে বসবাস করেন ঠিক না মাজারে তো করেন আমাদের ফুরফুরার পাকশিতে তো থাকেন নাকি আন্নি দাওয়াত দান আমার বান্দারা যখন আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে আমি বান্দার কাছে আছি বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি সাড়া দেব হাজারিন বড় আফসোস লাগে আমরা মুসলমান দাবি করি মুসলমান বলে আমরা পরিচয় দিই নামাজ পড়ি রোজা রাখি টুপি আছে দাড়ি আছে কিন্তু ইমানটা নেই ভাই ইমান মানে কি লা ইলাহ মোহাম্মদ রসোল্লাহ লা ইলাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আবু জাহাল জাহালকে মানত লাইল্লাহ মানত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানত আবু জেহেলকে আল্লাহ মানত আল্লাহ এক মানত আল্লাহ আমাদের খালেক মালেক মানত সব মানত এই জায়গায় তো সব গড়বড় হয়ে গেছে আবু জেহেল সাড়ে পনেরো আনা মানত শুধু আয় আনা মানত না আর এই আয় আনা থেকেই সব সমস্যা এটা একটু বোঝার চেষ্টা করি আমার একটা বই আছে সর্বশেষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ফেকুল আকবর আর একটা পুরনো বই আছে ইসলামী আকিদা তার ভিতরে কোরআনের সব আয়াত পাবেন আবু জেহেল আবুল আহা বুধবা সাইবা আরবের কাফেররা সবাই মানত যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রেজিকদাতা একমাত্র আল্লাহ সব বিশ্বাস করত তারা বলতো বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা রাজেকা ইল্লাল্লাহ লা কাদেরা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলমিন নেই সব বিশ্বাস করত কথাকে বুঝতে পারছেন আল্লাহর এবাদতও করত আল্লাহ যে মাহবুদ আমাদের তাও মানত আবু জাহেল হজ করতো জানেন না আবু জাহেল যে আলহাজ আবু জাহেল জানেন না হ্যাঁ আলহাজ আবু জাহেল কিন্তু আবু জাহেল আলহাজ আবু জাহেল অনেক হজ করেছেন আল্লাহর জন্যই করতেন আল্লাহর হজ করতেন আল্লাহর ওমরা করতেন আল্লাহর কাবা ঘরের গেলাপ দুলে আল্লাহর কাছে ডাকতেন আল্লাহম্মা আল্লাহম্মা ইনকান আহাদামিন দেখে আল্লাহর কাছে ডাকতেন তাহলে আবু জেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলমিন খালেক মালেক সর্বশক্তিমান বিশ্বাস করত আল্লাহর এবাদত করত কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না এইটা মানত না লা রব্বা ইল্লাল্লাহ মানত লা খালেকা ইল্লাল্লাহ মানত লা ইলাহা ইল্লাল্লাহ মানত না ইন্নাহুম ইদা কিলাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মানে না লা রব্বা ইল্লাল্লাহ মানে লা খালেকা ইল্লাল্লাহ মানে লা কাদেরা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না আল্লাহর ইবাদত করতে হবে ওকে আল্লাহ একমাত্র রব্বুল আলমিন ওকে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না না তা হবে না এখন প্রশ্ন যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রাব্বুল আলমিন মানল আল্লাহর এবাদত করলো কিন্তু লাহ ইল্লাল্লাহ মানল না কেন এর কারণটা কি এটা কি জানার দরকার আছে খুবই দরকার আছে খুব দরকার আছে আর বাংলাদেশের মানুষদের জন্য এটা জানা খুবই সহজ পানির মতো সহজ আমি একটা গান শুনছিলাম গানটা দিয়েই আমি এটা বোঝানোর চেষ্টা করি বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছে না বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে বাবা শাহাদি আলী শাহপরান অলি শাহ মকদুম অলি গসে আজম অলি খাজা বাবা অলি আব্বা হুজুর অলি দাদা হুজুর অলি কলবে এসো বাবা দয়া করো বাবা নজর দাও বাবা সাহায্য করো বাবা টাকাও বাবা এরকম গান আছে না নেই মুসলমানরা এই গান গান না গান না গান এই যারা এই গান গাচ্ছেন তাদেরকে যদি আপনি বলেন যে আমাদের রবকে কি বলবে আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আল্লাহর নামাজ কালাম পড়তে হয় অস্বীকার করবে নাকি কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারোর দয়া চাওয়া যাবে না ডাকা যাবে না এইটে মানবে না আবু জাহেল একেবারে একশো পার্সেন্ট চিনে ফেলেছেন আবু জেহেল আল্লাহ রাব্বুল আলমিন মানত আল্লাহর ডাকতো আল্লাহর কানত আল্লাহর হস করতো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই রাব্বুল আলমিন নেই সব মানত কিন্তু আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না এইটা মানত না কথা বুঝতে পেরেছেন দলিল কি আবু জেহেলের দলিল ছিল খুব শক্ত আবু জেহেল বলতো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেক মালেক লাশরিক মানতেই হবে তাকে তবে এই দুনিয়াতে আল্লাহর রহমত পাইতে বরকত পাইতে বিপদ কাটানোর জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না তোমার মতো গুণাগারের কথা আল্লাহ শুনবে না তুই তো গুণাগার কথা কার কে তোমার কথা শুনে একটা বড় রাজা বাদশাহ মন্ত্রী এমপির কাছে ডাইরেক্ট যাওয়া যায় আল মন্ত্রীর কোনো আপন লোকের মাধ্যমে গেলে ভালো কাজ হয় ঠিক আল্লাহর কাছে যাইতে গেলেও তোমাকে আল্লাহর যারা আপন লোক যারা আল্লাহর ডেকে কাছে চলে গেছে ওদের মাধ্যমে যেতে হবে কিভাবে আবু জেহেল কাদের মাধ্যমে যেত লাত মানা তুজ্জা হবল শুনেনি না আরো নাম আছে জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল শোনেননি আল্লাহর বারহাক ফেরিস্তা ঠিক না ওদের মাধ্যমে যেত ওদের বন্দনা করত ইব্রাহিম ইসমাইল মোসা আইসা নাম শুনেননি এদের মাধ্যমে যেত এদের বন্দনা করত মাজারে চলে যেত দরগা বানিয়ে নিত আপনার নাম শুনেননি এরা আল্লাহর অলি ছিলেন বারহাক বড় বড় অলি ছিলেন কোরআনে এদের নাম আছে হাদিসে নাম আছে আল্লাহর ফেরেস্তা জিন ইনসান নবী অলি এদের তারা বলতো এরা আল্লাহর মাহবুব বান্দা তোমরা এদের মাজারে যাবে মাজার না থাকলে মূর্তি বানিয়ে নেবে মূর্তি না থাকলে একটা দরগা বানিয়ে নেবে একটা পাথর বসিয়ে নেবে সেখানে হুজুরের বন্দনা করবে দুধ ঢেলে দেবে মুরগি ছেড়ে দেবে গরু উঠজবই করে দেবে কানবে হুজুর যখন খুশি হবে তোমার কান্নায় রোহানিভাবে দেখতে পারবে তখন তারা আল্লাহর কাছ থেকে তোমারটা চেয়ে এনে দেবে এই যুক্তিতে আবু জেল আল্লাহ মানত আল্লাহর এবাদত করত আল্লাহর হজ করত ওমরা করত দোয়া করত তবে দুনিয়ার বিপদ আপদ বরকত ভালো মন্দ আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিচ্ছু বলেননি একটু ভালো করে অনুভব করেন বোঝেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় কিন্তু মদের বিরুদ্ধে কিছু বলেননি পর্দার কথা বলেননি বোরকার কথা বলেননি ক্ষমতার কথাও বলেননি এমনকি রোজা রাখার কথা বলেননি জাকাত দেওয়ার কথা বলেননি কিছুই বলেননি তা বুঝেলে তো রাখলো কেন আল্লাহ রসুল সালাম বললেন যে তোমরা জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল মুসা আইসা ইব্রাহিম ইসমাইল সবাইকে মহব্বত করো সবার জন্য দোয়া করো কিন্তু ইয়া কানা আবুদু ডাকা ডাকি সাহায্য চাওয়া হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আবু জাহেল গেল রেগে এত বড় বেয়াদব আল্লাহর মাহবুব বান্দাদের মানে না এতকাল ধরে আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে তাদের মাধ্যমে এত কিছু পেয়েছি আর এই বেয়াদব নাকি বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে তাদের বন্দনা করা যাবে না ধর আর মার কথা বুঝেছেন তাহলে আবু জাহেল সাড়ে পনেরো আনা মানত লা সব মানত আল্লাহ মাহবু তাও মানত আল্লাহর এবাদত করত শুধু আয়দ আনাই গোলমাল হয়ে গেল এই আয়দ আনার গোলমাল কি বাংলাদেশে আছে না নেই আছে কারণ যে ইবলিস আউলাদের রসুল আবু জাহেল আউলাদের রসুল না আউলাদে রাসুল আবু জাহেল আবুল আহাব আবু তালেব এদেরকে যে ইবলিস গোমরা করতে পারছিল সেই ইবলিস তো মরে তো যায়নি যেটা আছে না কাজে আমাদের পিছনেও লাগছে আমরা যুক্তিটা বুঝি আমরা সব সরল মনে বুঝতে পারি না যে কারণে আল্লাহ থেকে সরে যাচ্ছি আমরা নিজের ভালো নিজে বুঝছি না কেন একটু বোঝার চেষ্টা করি একজন রাজা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায় তাল্লার কাছে কি যাওয়া যায় সরাসরি প্রধানমন্ত্রী এমপি সরাসরি যাওয়া যায় না কি জন্য কারণ দুটো একটা হলো প্রধানমন্ত্রী আমাকে চেনে না ঠিক না একজন লোক তার প্রিয় কোনো লোক যদি পরিচয় করাই দেয় তাহলে বুঝতে পারে যে আমি লোকটা ভালো আল্লাহ তো তাই আল্লাহ তোমাকে চেনে না চেনে চেনে তারপরও আল্লাহ যদিও চেনেন আল্লাহ তো কোটি কোটি বান্দা নাউজবিল্লা আল্লাহ হয়তো ঝাপসা জানেন একজন হুজুর রিকমেন্ড করে দিলে আল্লাহ তাড়াতাড়ি বুঝবেন আমাকে কে বেশি চেনেন যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন মা আমাকে চেনে নিয়ে আল্লাহ আমাকে খাইয়েছে সেই আল্লাহর কাছে যাইতে কারোর পরিচয় করে দেওয়া লাগে নাকি দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিয়ে যেতে হয় কারণ দুনিয়ার মানুষ জাহেল আর কেউ যদি বলে যে আল্লাহ দুনিয়ার মানুষের মতো জাহেল তাহলে কি মান থাকে নাকি না আরেকটা কারণে দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিতে হয় ভাই সেটা হলো দুনিয়ার মানুষ জালেম চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে করে না আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান দুই দুই পার্টিকে চেনে না কিন্তু সালিশ অনেক সময় পার্সেলটি করে না পার্সেলটি করে কারণ মানুষ জালেম কিন্তু আপনি যদি কমিশনার বা চেয়ারম্যানের বউকে দিয়ে শ্বশুরিকে দিয়ে শ্বশুরকে দিয়ে শালাকে দিয়ে আমি কিন্তু বাপমার কথা বলিনি হ্যাঁ কারণ বাপমার তো দাম নেই এখন দাম হচ্ছে শাশুড়ি শালা সম্বন্ধী ভাইরা যেটা বলছিলাম যদি আপনি চেয়ারম্যানের বা কমিশনারের শালাকে দিয়ে বউকে দিয়ে শাশুড়িকে দিয়ে একটু বলে দিতে পারেন যে দেখো লোকটা আমার একটু খেয়াল রাখো তাহলে আর পার্সিয়ালটি করে না ঠিক না আল্লাহ তো এরকম হ্যাঁ কেউ যদি আল্লাহ তালার ব্যাপারে এরকম ধারণা করে ইমান থাকবে যে আল্লাহ আমার সব জানেন তার চেয়ে প্রিয় আমার কেউ নেই তিনি কি পার্সিয়ালটি করতে পারেন না কাজেই আল্লাহ তালার কাছে যাওয়ার পথ শিখতে মুর্শিদ লাগে অজিফা শিখতে আমুল শিখতে নামাজ শিখতে দোয়া শিখতে ওসিলা লাগে মধ্যস্থ লাগে কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হইতে আল্লাহর কাছে পরিচয় করাই দিতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে চিন্তা করলেই সে বেইমান হয়ে যাবে কথা বুঝতে পারেননি কারণ আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াতকে অপমান করা হবে দ্বিতীয় আমরা অনেক সময় বলি কোটে গেলে উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে কোটে গেলে কেন উকিল লাগে কারণ জজ সাহেব জানে না কার দলিল জেনুইন কার দলিল জাল জজ জানে নাকি এই জন্য একজন উকিল আইন পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেন ঠিক না আল্লাহ তো জানেন না নাকি জানেন আপনি বলছেন আল্লাহ গুণা করছিলাম আল্লাহ আমি বলছি না মাফ করে দাও আমি নিয়ত করছি আর করব না আল্লাহ বিপদে আসি আমি আল্লাহ বিপদ কাটিয়ে দাও আমার খুব কষ্ট আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ অমুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আল্লাহ কাটাই দাও আল্লাহ অমুক কিছু হয়েছে আল্লাহ কাটাই দাও আপনি যে কেসগুলো আল্লাহর কাছে বললেন আপনি যে সত্য বলছেন না মিথ্যা বলছেন আল্লাহ তো জানেন না আপনার এইটা দরকার আছে কি নেই আল্লাহ তো জানেন না তাহলে আর কোনো উকিল লাগবে কেন আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট ফাত্তা খিদহু ওয়াকিলা উকিল ধরবে আল্লাহকে আল্লাহ তাত্তা খিদু দুনি ওয়াকিলা আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না কথা বোঝেননি তো ভাইরা আল্লাহকে ধরতে হবে আল্লাহর জায়গায় কেউ বসলে আর কিছুই থাকবে না আবার কয়েকটা উদাহরণ দিয়ে একটু সময় বেশি লাগে আরো অনেক জরুরি কথা বলার নিয়ত ছিল কিন্তু আমি বুঝছি আপনাদের এখানে অনেক দিন আসিনি অনেক জরুরি কথা বা ইমান যদি না থাকে আপনি ঘুরে বেড়াচ্ছেন ভাইরা অনেক কষ্ট করছেন কিন্তু আল্লাহর কাছে যেতে পারলেন না মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ আমার খুব ভক্ত সে জানে আমার দোয়াই সে সব পায় ও যখনই কিছু ভালো জিনিস পায় দশ টাকা লাভ হয়েছে ছেলের চাকরি হয়েছে রেজাল্ট ভালো হয়েছে হুজুরির দোয়ায় পাইছে হুজুরির দোয়ায় আল্লাহ দেশে যখনই ওর কোনো কষ্ট হয় অসুবিধা হয় দু টাকা লস হয় নিশ্চয় হুজুর রাগ করেছে হুজুরের কাছে আসার জন্য মনটা ছটফট করে ওর মনটা কাকে নিয়ে করে হুজুর ও কোনোদিন আল্লাহ পাবে না মুর্শেক আবু জেহেলের মতো মুর্শেক ও শুধু ঘুরেই যাবে ও কোনোদিন আল্লাহর কাছে যেতে পারবে না আর একজন মুরিদ সেও মুরিদ জানে হুজুর আমার শিখেছে আল্লাহ হুজুরে যা যা খেয়ে দাও কত ভালো ভালো মশলা আমার শিখেছে কিন্তু ও জানে দেওয়ার মালিককে নেওয়ার মালিককে ও যখনই কোনো কিছু পায় ও আল্লাহর দিকে আল্লাহ তুমি দেছো আল্লাহ তুমি না দিলে আমি পাইতাম না আল্লাহ আর যখনই কষ্ট হয় ও বলে আল্লাহ আল্লাহ আমি অন্যায় করছি আল্লাহ আল্লাহ তুমি ভদ্রা কাটায় দাও আল্লাহ আমি তবা করছি আল্লাহ ওর মনটা কাকে নিয়ে ঘরে আল্লাহর উলি কি হবে এই তো হবে ও আর কিছু আপনাদের আগেই বলেছি আল্লাহর অলিওতে কিচ্ছু লাগে না মনটাকে শুধু আল্লাহর কাছে নেন আর সাধ্য মতো যা পারেন আল্লাহর ইবাদত করেন নবীর আর কিচ্ছু লাগে না কিন্তু আমরা অনেক কিছু করি ভাই কিন্তু মনটাকে আল্লাহর কাছে মন মানুষের কাছে পড়ে রয়েছে বিপদে চিন্তা করছি মাজারের কথা দরকার কথা মাজারের কথা মহব্বত হয়েছে একজন নেককার মানুষে সালাম দিতে মাজারের কথা মনে হবে পিসেবের কথা মনে হবে কেন মশলা শিখার জন্য কিন্তু বিপদ আপদে কার কথা মনে হবে একমাত্র কার কথা আল্লাহর তা না হলে ইমান থাকবে না ইউনুস আলাইসালাম মাছের পেটে পড়ে কি বলছিলেন তাহলে মাছের পেটে বিপদে বিপদে পড়ে লাইলাহা কেন তার মানে আল্লাহ এই বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই বিপদে পড়ে আমাকে তরানোর কেউ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমার দিকে নজর দেওয়ারও কেউ নেই তুমি শুরু ঠিক না কাজেই বিপদে আপদে কষ্টে দুঃখে যদি ইউনুস আলাইসাল্লামের মতো মরে যাব বুঝতে পারছি এক মিনিট আগেই দম হয়ে মরে যাব তখনও যদি শুধু আল্লাহর কথাই মনে হয় তাহলে বুঝবেন ইমান আছে আর যদি বিপদে আপদে মনটা ছটফট করে অমুক জায়গায় গেলে তমুক জায়গায় গেলে ভালো হতো তাহলে বুঝবেন ইমান ঠিক নেই কাজেই ছুটে বেড়ালে লাভ হবে না বড় কষ্ট লাগে নিজের ভালো আমরা বুঝি না কয়েকটা বিষয় বোঝেন আমরা ছুটে বেড়াই কেন এই যে যত ছুটাছুটি বিপদ আপদে তাই না একটু বিপদ হয়ে ছুটে বেড়ায় নিজের ভালো বাঙালি বোঝে না আপনার বিপদ হয়েছে অজু করবেন দুই রেখাত নামাজ পড়বেন শেষ দেয় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবেন আর আপনার বিপদ হয়েছে আপনি নামাজ পড়বেন না জামা গায়ে দিলেন দুই হাজার টাকা পকেটে নিলেন পাঁচশো টাকা পকেটে নিলেন দুই কেজি আম কেনলেন দুটো মুরগি কেনলেন আমার হুজুরের বাড়ি চলে গেলেন হুজুর দোয়া করলে বিপদ কেটে যাবে সহজ কোনটা আর কঠিন কোনটা আমার লাভ কোনটি এই কষ্ট করে হুজুরের কাছে যে আমার লাভ না ঘরে দাঁড়িয়ে দশ মিনিট দুই রেখে নামাজ পড়ে লাভ তাহলে আমার নিজের ভালো কিন্তু আমরা বুঝিনি আল্লাহ আমার কাছে আছেন শুধু চাচ্ছেন যে আমরা একটা আল্লাহর কাছে বলি আমি না বলে কোথায় চলে গেলাম ভাই হাজারিন একটা বাচ্চা মা রাগ করেছে হ্যাঁ তোর ভাত দেবো না রাগ করে মারা রাগ করে না বলেন তো ছোট বাচ্চা এক বছর দুই বছরের বাচ্চা মা বেশি মারে না দাদি নানি খালারা বেশি মারে মা জল্লাদ তাই না মা সে তো জল্লাদ কেউ নেই মারে বেশি কাজে মা জল্লাদ আচ্ছা হলো জল্লাদ একটা মা বাচ্চাটা মারে মারধর করে রাগি মা তখন বাচ্চা বুঝে ফেলেছে মা রাগি ওর যখনই কিছু দরকার হয় মার কাছে চাই না ও আস্তে টুকটুক করে দাদির কাছে চলে যায় অথবা আপার কাছে চলে যায় আম্মা দাদি একটু দুধ খাবো মার বলে দাও অথবা খালা কি আপা একটু মার বলে দাও আচ্ছা বলেন তো এই বাচ্চাটাকে কি মা পছন্দ করে হ্যাঁ ভালো করে যদি সন্দেহ হয় বাড়ি যে মেয়েদেরকে জিজ্ঞেস করেন হ্যাঁ পছন্দ করে না মা রাগ করে কিন্তু মায়ের মাতৃত্বের দাবি হলো সন্তান আমার কাছে চাইবে ঠিক না ঠিক না যে সন্তান মায়ের রাগকে বড় মনে করো বেট সন্তানই না কারণ মার সে আপন কেউ হয় না মা রাগ করে নিজের স্বার্থে না সন্তানের ভালোর জন্য মা রাগ করে আর চায় যে সন্তান আমার কাছে আসুক মা ভাত দেয় না চায় যে সন্তান আমার কাছে আসুক সন্তানের মুখের আদরটা সে চায় কিন্তু সন্তান বেশি বোঝে মা রাগ করলেই খালি অন্যের কাছে যায় গুতুই বাপের কাছে যে মাকে ডাউন দেয় মাকে এই সন্তান পছন্দ করে আল্লাহ আমাদের বিপদ দেন কষ্ট দেন কি জন্য আমরা একটা আল্লাহর কাছে ডাকি তাতে আল্লাহর কোনো লাভ নেই আমার অন্তরে আল্লাহর মহব্বত আসবে আমি তবা করব আমি ভালো হব আমি জান্নাত পাব আমি আল্লাহর বেলায়ত পাব এই জন্য আল্লাহ আমাকে বিপদ দেন কষ্ট দেন যেন আমি আল্লাহর ডাকি আমি আল্লাহর না ডেকে হুজুর কাছে চলে গেলাম আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আমি আল্লাহর রুবুবিয়তকে অপমান করলাম আল্লাহ তো চাইছিলেন যে কষ্ট দিছি তুমি আমাকে ডাকো ঠিক না ছোট্ট একটা বাচ্চা মা যখন খুশি থাকে ওই বাচ্চা খালার কোলেও যায় নানির কোলেও যায় ঠিক না কিন্তু মা রাগ করেছে বকা দিয়েছে চড় মেরেছে চ্যা করে কান্দে আর মা জড়াই থাকে নানি নিতে আসলে টান দিলে যায় না দেখছেন কি জন্য কারণ ও জানে মার মুখে যখন হাসি থাকে সব জায়গায় যাওয়া যায় মাকে খুশি রেখে সব জায়গায় যাওয়া যায় মাকে রাগ করিয়ে কোথাও যে ঠাই মেলবে না কেন আসল ঠাই হলো মা ছোট্ট বাচ্চাটা বোঝে আপনি বুঝলেন না যে আসল ঠাই হলো রব আল্লাহ খুশি থাকলে সব জায়গায় যাওয়া যায় আল্লাহ রাগ করে আল্লাহকে রাগায় রেখে কোথাও যাওয়া যায় না কাজেই ভাইরা এই রসুল্লাহ সাল্লাম যেটা বলছেন আল্লাহকে ধরে রাখেন সব জায়গায় আপনার সাথে আল্লাহকে পাবেন বড় কষ্ট লাগে ভাইরা নিজের ভালো আমরা বুঝি না বিপদে আপদে আল্লাহকে দেখে কত মজা প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে